জানাই লাখ কোটি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ প্রথমেই বন্ধুগণ আমাদের একটি ওজোর আপনাদের পেশ না করে পারছি না আমাদের কিছু ভুল ত্রুটির কারণে অফিসিয়াল এই গাড়িকে কেন্দ্র করে আমাদের একটু দেরি হয়ে গেল শুরু করার জন্য এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী সংক্ষেপে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দশটার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করব আধা ঘন্টা আমাদের সময় লস হয়ে গেছে তো এ পর্যায়ে আজকে আমাদের বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে হাজ এবং কোরবানির গুরুত্ব তাৎপর্য আমরা হাজ এবং কোরবানি সম্পর্কে কিভাবে করতে হয় এর হুকুম হাকাম আমরা মোটামুটি অনেকেই জানি বা আমরা বই পড়লে জানতে পারি শুধু আপনাদেরকে আজকে যে বিষয়টা আমি একটু গুরুত্ব দিব সেটা হলো এই হাজ থেকে আমাদের শিক্ষণীয় শিক্ষণীয় কি রয়েছে কোরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো মোটামুটি আমরা আলোচনা করব হাজ এবং কুরবানির কিছু বিশেষ বিশেষ দিকগুলি আমরা আলোকপাত করার চেষ্টা করব অমা তৌফিক বিল্লাহ বন্ধুগণ হাজ অর্থ হচ্ছে কি কষ্ট করা ইচ্ছা করা এরাদা করা এটা হচ্ছে আবিধানিক অর্থ ইসলামের পরিভাষায় হাজের অর্থ হয় কাবাঘর তাওয়াফ সাই আরাফার ময়দানে অবস্থান এবং অন্য অন্য যে সমস্ত হজের কাজগুলি আছে এগুলিকে সম্পাদন করার উদ্দেশ্যে আপন বাড়িঘর ছেড়ে মক্কায় আশাকে বলা হয় হাজ আমরা সবাই জানি যে হাজ ইসলামের একটি রুকুন বা ইসলামের পঞ্চম রুকুন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে অবস্থিত এর মধ্যে শেষে গিয়ে বলেছেন ওয়াহাজ্জুবাইতিল্লাহিল হারাম মানিস্তাফা ইলাইহি সাবিলা বাইতুল্লাহর কাস্ট করা হাজ করা যারা এর সমর্থ রাখে এই বাজারটি শারীরিক এবং অর্থনৈতিক এবং আধ্যাত্মিক সর্বদিক থেকে জড়িত এবাদতগুলি বিভিন্নভাবে ভাগ করা হয়েছে কিছু এবাদত রয়েছে অর্থের সঙ্গে জড়িত যেমন জাকাত কিছু এবাদত রয়েছে শরীরের সঙ্গে জড়িত যেমন রোজা আর হাজ এমন একটি এবাদাত যেখানে অর্থেরও ব্যাপার রয়েছে শরীরেরও ব্যাপার রয়েছে আবার রোহ বা কাল বা আপনার আধ্যাত্মিক যেটা সেটাও কিন্তু রয়েছে যদিও আজকে বেশিরভাগ এবাদতের মধ্যে আমাদের রোহের অবস্থান বা উপস্থিতি অত্যন্ত কম আর যার কারণে এবাদত করার পরেও আমাদের সার্বিক উন্নতি আমরা পরিলক্ষিত আমরা করতে পারি না বন্ধুগণ এই হাজ কখন ফরজ হয়েছে এই নিয়ে কিছু একতলাপ রয়েছে তারপরেও অধিকাংশের মতে ছয় বলেছেন তবে মহাক্কেকিন আমাদের নিকটে হাজ ফরজ হয়েছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের হিজরতের নবম শোনে যেই বছরে ফরজ হয় আল্লাহ রব্বুল আলমিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি হাজরত আউবাকারের নেতৃত্বে হাজ কাফেলা প্রেরণ করেন তিনি স্বয়ং নিজে না গিয়ে আউবাকাকে প্রেরণ করার উদ্দেশ্য হয়তো এটাই ছিল যে পরবর্তী খালিফা তিনি নির্বাচিত হবেন এবং তার অবর্তমানে কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করবেন মানুষজনের নেতৃত্ব দান করবেন সেই কোয়ালিটি সেই নেতৃত্ব দানের সেই শক্তি অর্জন করার জন্য বা এর আপনার যোগ্যতা অর্জন করার জন্যই হয়তো আউবাকারকে তিনি পাঠিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম তার জিন্দিগিতে একটি মাত্র হাজ করেছেন এটা আমাদের সকলেরই জানা বন্ধুগণ হাজের ফজিরাত অনেকেই এসেছে এ পর্যায়ে আমরা এটুকুই বলবো যে হাজ একদিক দিয়ে সবচেয়ে উত্তম আমল আল্লাহ রসুলকে যখন জিজ্ঞেস করা হলো আইউল আমাল আফজাল রসুল আল্লাহ সবচেয়ে উত্তম কাজ কোনটি তিনি আল্লাহ আল্লাহ রসুলের ইমানে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমানের কথা উল্লেখ করলেন এরপরে জাহাদ ফিসাবিল্লার কথা উল্লেখ করলেন এরপরে বললেন হাজ্জুল মাবরুর এরপরে বললেন হাজ্জুল মাকরুর অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন জাল হাজুল মাকরুর মাবরুর ইলাইসালাহু জাজাউন আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে যে হাজটি মাবরুর হয়ে যায় হাজ মাবরুর বলা হয় ওই হাজটি যে হাজকারীর অর্থ টাকা পয়সা তার শরীরের রক্ত মাংস সবকিছু হালাল এবং হজ হজ করার সময় সঠিকভাবে হজ আদা করে এবং হজের সময় কোনো প্রকার পাপের কাজের সঙ্গে জড়িত হয় না এটাকে বলা হয় হাজ্জুল মাবরুর এ সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আল্লাহ মাবরুর লাইসালাহু জাযা উলিল জান্নাহ যে হাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই হাজের আপনার প্রতিদান একমাত্র হচ্ছে জান্নাত সুহান আল্লাহ অন্য হাদিস আল্লাহ রসুল বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রাজা কায়মিন ওয়ালাদাত যে ব্যক্তি হাজ করা অবস্থায় কোনো প্রকার অশ্লীল কথা বা বাক্য ব্যবহার করলো না সঠিকভাবে হাজ আদায় করলো তাহলে সেই ব্যক্তি যেন নিষ্পাপ শিশুর ন্যায় যেই দিন তার মা তাকে জন্ম এই পৃথিবীতে দাঁতের থেকে জন্মগ্রহণ করেছিল নিষ্পাপ শিশুর নাই ঠিক ওইভাবে নিষ্পাপ শিশুর মতো সে বাড়িতে ফিরে যেতে পারে সুহান আল্লাহ বন্ধুগণ এই হাজ্যের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি এই হাজ যার উপর ফরজ হয়ে গেল সেই জন্য দেরি না করে জানে না সে তার ভাগ্যে কি জুটবে হতে পারে অসুখ বিসুখ হতে পারে হতে পারে সে গরিব হয়ে যেতে পারে হজরত আলী রাজাল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস এসেছে তিনি বলছেন যার উপরে হাজ ফরজ হয়ে গেলে পরে হাজ করল না সে আহুদি হয়েই মরুক বা খ্রিস্টান হয়ে মরুক তাতে কোনো যায় আসে না এর চেয়ে তো কঠিন হাজরা উমার রাজ্য বলছেন যে আমি কিছু লোককে শহরের প্রান্তে প্রান্তে আমি প্রেরণ করি এবং তাদেরকে খোঁজ করার জন্য বলি যাদের উপরে হাজ ফরজ হয়েছে এরপরেও হাজ ফরজ হাজ আদা করে না তাদেরকে তাদের উপরে কর বসিয়ে দিক যারা হাজ ফরজ হওয়ার পরেও হাজ করে না লাইসুবে মুসলিম তারা তো মুসলমান নয় তারা মুসলমান নয় ইত্যাদি এ পর্যায়ে আমরা এই হাজের কিভাবে হাজ করতে হয় আমার ইসলামিক সেন্টারের পক্ষ থেকে কিছু বই বিতরণ যারা হাজ করবেন এবার আমাদের বই আছে নিয়ে যাবেন আমিও একটা হাজের উপরে ছোট্ট একটা নির্দেশিকা বা নির্দেশনা সংক্ষিপ্ত বই থেকে আমি আড়ি করেছি প্রয়োজনে আপনারা আমার এখান থেকে প্রতিষ্ঠা করে কপি নিয়ে যেতে পারেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হজ্জের এত ফজিলাত বর্ণনা করতে গিয়ে হাজের প্রকার আমরা একটু জেনে নিই সংক্ষেপে হাজ তিন প্রকার তামাত্ম কেরান এবং ইফরাত তামাত্ম শব্দ অর্থ কি ফায়দা ওঠা অর্থাৎ উমরা করে নিয়ে মধ্যখানে হারাল হয়ে গিয়ে কিছু আপনি ফায়দা উঠাতে পারেন ফ্রি হয়ে যেতে পারেন এরপরে আবার আপনি আট তারিখে হাজ্যের জন্য আবার নতুন করে হেরাম বাঁধবেন এটাকে বলা হয় তামাত্ম আলাদা আলাদা করে উমরার জন্য আলাদা হাজের জন্য আলাদা আবার আট তারিখে এহরাম বাঁধবেন কেরান মানে হচ্ছে মিলিয়ে দেওয়া অর্থাৎ হাজ এবং উমরাকে একই সঙ্গেই করা যেখানে আপনি নিয়ত সময় বলবে আল্লাহ আল্লাহবাইকে হাজান ও অমরাতান আল্লাহ আল্লাহবাইকে হাজ্জান অমরাতান ও হাজ্জান একই সঙ্গে আপনি দুইটা হাজের উমরা এবং হাজের নিয়োগ বানবেন আর এ ফরাদ মানে একক শুধু হাজের নিয়োগ করা আল্লাহ আল্লাহবাইকে হাজ্জান যাই হোক উত্তম হাজ হচ্ছে তামাত্ম যদি আপনি সাথে করে হাদি বা পশু নিয়ে যান তাহলে কেরান করা উত্তম না হলে তামাক্ত করাই উত্তম কার কেউ বলেছেন কেরান উত্তম কেউ বলেছেন এফরাদ উত্তম আপনারা এগুলি জেনে নেবেন বিস্তারিত বন্ধুগণ হাজ ফরজ হওয়ার জন্য মোটামুটি পাঁচটি শর্ত প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে কাকের উপরে হাজ ফরজ না দুই নম্বর হচ্ছে তাকে বালিগ হতে হবে কোন ছোট বাচ্চার উপর হাজ ফরজ না তিন নম্বর হলো আকল বিবেকবান হতে হবে পাগল যদি পাগলের উপর হাজ ফরজ না চার নম্বর হলো স্বাধীন মানুষ হতে হবে কোনো দাস দাসির উপর হাজ ফরজ নয় ছয় নম্বরে যেটা হলো ইস্তেতা অর্থাৎ এই শারীরিক অর্থনৈতিক রাস্তার কোনো বাধা বিপত্তি নাই যেরকম আমাদের এই বছর অনেকে হাজের নিয়োগ করেছিলেন এমন টাকার অঙ্ক বেড়ে গেছে অনেকে হজ করতে পারছেন না তাহলে বুঝতে হবে তারপর হজ ফরজ হয় না নিয়োগ করলে হজ ফরজ হয় না বাবা বাবা মার অনুমতি লাগবে তারপরে বাবা হজ না করলে নিজের হজ ফরজ হয় না এগুলি কিন্তু শর্তের বাইরে যাই হোক মোটামুটি পাঁচটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপরে হাজ ফরজ হবে আল্লাহ আল্লাহ রবাহ বলছেন আল্লাহর ঘরের দিকে যার যাওয়ার তার জাত এবং রাহেলা তার শারীরিক এবং অর্থনৈতিক রাস্তার কোনো বাধা বিপত্তি যদি না থাকে তার উপরে হাজ ফরজ হয় এটা আল্লাহর অধিকার এজন্যে আমরা মোটামুটি মনে রাখবো এই শর্তগুলি যার মধ্যেই পাবে আমি বাংলাদেশে থাকলে আমার বাবা মা রয়েছেন তার উপরে হাজ ফরজ না তারা আসার মতো সমর্থ নেই কিন্তু আমি যেহেতু এই মামলাকায় চাকরি করি এই পর্যায়ে আমার যাওয়ার ক্ষমতা রয়েছে তাহলে আমার উপর হাজ ফরজ হয়ে যাবে কপিলে যদি আপনি অরাকা না পান তাহলে হাজ ফরজ হবে না এটা একটা বাধা মনে করেন আপনি পারমিশন নিতে পারছেন না এবার খরচ বেড়ে গেছে তাহলে আপনার অর্থনৈতিক দুর্বলতা আছে আপনার হাজ ফরজ না আপনি অসুস্থ তাহলে হাজ ফরজ না ইত্যাদি মোটামুটি এই শর্তগুলি পাওয়া গেলে তার উপরে হাজ ফরজ হয়ে থাকে বিশেষ করে মনে রাখতে হবে হাজ যেন হালাল উপার্জন অর্থ দিয়েই হয় কারণ হাজির শরীফে এসেছে যে ব্যক্তি হারাম অর্থ দিয়ে হাজ করতে আসে যখন বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা লাব্বাইক আল্লাহ সাহায্য তোমার উপস্থিতি আমি চাই না তোমার কল্যাণ আমি চাই না তোমার শরীরের গোস্ত হারাম তোমার রক্ত হারাম তোমার শরীরের কাপড় হারাম তোমার সবকিছুই হারাম তোমার এই হারাম শরীর নিয়ে কারণ ইন্দাল্লাহ তৈগিব লায়ক বলো ইল্লা তৈবান আল্লাহ রবাহ আলমিন তিনি পবিত্র পবিত্র ছাড়া হারামকে তিনি কখনোই কবল করেন না জন্য যেই কোনো বাদক কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার হালাল রুজি ভক্ষণ করা ঠিক এইভাবে বলা হচ্ছে যখন মেক্কা যখন তার শরীর পবিত্র হবে তার অর্থ পবিত্র হবে পোশাক পবিত্র অর্থ করিতে হবে তার সবকিছু হালাল হবে যখন বলবে লাভবাইক লাভবাইক লা শরিক আলাকা লাভবাইক ইন্দাল হামদা যখন বলবে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার ডাকে সাড়া দেবেন তার ডাক কবল করে নেবেন আর এই জন্যই তো সে নিষ্পাপ শিশুর মতো বাড়িতে ফিরে যেতে পারবে আর এই জন্যই মহান রব্বুল্লাহ আলমিন তার হাজ মাবরুর হলে তার জন্য জান্নাত অজীব করে দেবেন বলেন সুহান আল্লাহ বন্ধুগণ হাজ ফরজ হয়ে গেলে দেরি করা উচিত না দ্রুত হাজ করে নেওয়াই উত্তম কেননা কার ভাগ্যে কি জুটবে কেউ জানে না এবার আমি আপনাদের হাজ্যের বর্ণনার জন্য আমাদের ক্যাসেট রয়েছে নিতে পারেন বই রয়েছে নিতে পারেন আমি আজকে আপনাদের হাজ থেকে কি শিক্ষা সেটা শুধু আমি আলোচনা করব হাজের বিবরণ দিতে গিয়ে আমি সময় নষ্ট করতে আজকে আপনাদের মূল্যবান সময় চাই না কারণ আগে আপনাদের কিছু সময় আমরা নষ্ট করে ফেলেছি আজকে প্রথমে আমরা আসি মিকাত হাজ করতে হলে মিকাতে গিয়েই এহরাম বাধা যেত এহরাম বাধা রুকুন কিন্তু মিকাত থেকে এহরাম বাধা যেত মিকাত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি আমি পাঠ পাঠ করে কোথা থেকে কি শিক্ষা এটা আমি বলতে চাই মিকাত মানে যেন একটা আপনার সীমারেখা এর আগেও আপনি হেরাম বাঁধতে পারবেন না ভিতরে ঢুকেও আপনি হেরাম বাঁধতে পারবেন না যদি আগে বাঁধেন তবু আপনাকে দাম দিতে হবে যদি গিয়ে ভিতরে বাড়েন তবু আপনাকে দাম দিতে হবে কেন এই কাজটা কেন ইসলাম করে দিয়েছে আপনার জন্য অজেব কেন করে দিয়েছে মিকার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আমি বলবো এখান থেকে শিক্ষা গ্রহণ হলো আল্লাহ রবুল্লাহ আলমিনের এই আপনি একটা ইবাদত করতে এসে একটা সীমা অতিক্রম করতেও পারবেন না তার আগে থেকেও আপনি কাজ শুরু করতে পারবেন না এর মাধ্যমে শিক্ষা হলো এই আল্লাহ রব্দুল্লাহ আলমিনের অনেক হদত রয়েছে আল্লাহ রব্দুল্লাহ আলমিনের শরীয়তটা কি এর মধ্যে সারায় এর মধ্যে হদত রয়েছে আল্লাহর হদুদ কি মহারামাত হদুদুল্লাহ আল মহারামাত আপনি যে আগেও করতে পারতে পারছেন না আপনি আপনি ভিতরে ঢুকেও কিছু করতে পারছেন না ঠিক এইভাবে মহান রব্বুল আলমিনের এই পুরো ইসলামে কিছু হদুদ দিয়ে দেওয়া হয়েছে কিছু মিকার দিয়ে দেওয়া হয়েছে যে বান্দা তুমি একে অতিক্রম করতে পারবে না এটি আমাদের শিক্ষা নিতে হবে এবার খোঁজ করতে হবে কি কি সেই হারাম কাজগুলি সেই হদুদগুলি কি সেই গুলি কি আপনার জিন্দিগির সর্বসময়ে মহান রব্বুল আরামিন এই একটা হাজ্যের একটা ওয়াজুর থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আমার সারা জিন্দিগির যে কয়মি কাজ দাঁড়িয়ে যেতে পারি না ইহরাম ছাড়া ঠিক মহানব্বুল আলমীর আদেশকে লঙ্ঘন করে আমার জিন্দিগির যত হদুদ রয়েছে যত নিকাত রয়েছে আমি একটা অতিক্রম করতে পারবো না ঠিক আছে এরপর আমরা চলে যাই এহরাম পড়ার ব্যাপারে এহরাম পড়ায় যে একটা সাদা কাপড় চাদর আর একটা সাদা লুঙ্গি এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি আমরা তো আজকাল মাসাল্লাহ একশো রিয়াল বা পঞ্চাশ রিয়াল নেই কাপড় কিনে পরে নিলাম কিন্তু এখান থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করব বন্ধুগণ প্রথমত এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব কবরের কথা আপনাকে স্মরণ করতে হবে আপনি আজকে হাজ্যের যাত্রী হচ্ছেন এহরাম পরে একদিন আপনাকে এই সাদা কাপড় পরে কবরের যাত্রী হতে হবে এই কথা আপনাকে স্মরণ করে দেয় এই এহরামের সাদা কাপড় বলেন সুহান আল্লাহ অনেকে আমরা হাজ করি উমরা করি এই কথাটা যদি আমরা সত্যি স্মরণ করতে পারতাম যে এই সাদা কাপড় আমাকে একদিন পরতেই হবে এই দুনিয়ার কোন শক্তি আমাকে ধরে রাখতেই পারবে না তাহলে হাজ উমরা করে এসে আর কোনদিন মনে হয় আমরা দুনিয়ার সেই যৌন সে জুনিয়ার জালে আমরা ধরা পড়ে যেতাম না ঠিক কিনা এজন্য সবচেয়ে বড় ওয়াজ শিক্ষা গ্রহণ করা হলো কি মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে এই জন্য ইসলামে ওই কবর জারতের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আখেরা তোমার আখরাতের কথা স্মরণ করে দেয় যদি তুমি কবরস্থানে জারত করার জন্য যাও তাহলে একটা আমরা এহরামের কাপড় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো কি ইসলামের মধ্যে সকলেই সমান ধনী হোক গরিব হোক বড় হোক ছোট হোক সে কালা হোক আর সাদা হোক যেই কোনো ভাষাভাষী হোক তাকে এই সাদা কাপড়েই পড়তে হবে এর মাধ্যমে এটাই আমরা বুঝতে পারি ইসলাম সকলকে সৌদি আরবের মুসলমানদের জন্য আলাদা রং নির্দিষ্ট করে দেওয়া হয় নাই বাংলাদেশিরা গরিবের জন্য তাদেরকে আরেকটা করে দেওয়া হয় নাই বরং সকলের জন্য একই শিলাই বিহীন একটি চাদর আর একটি লুঙ্গি পরে আল্লাহর দরবারে হাজির হওয়ার এখানে একটি মুসলমানদের যে কোনো ফারক নাই হতে পারে আজামি হতে পারে আরামি লাফাজালি আরাবিন আলা আজামিন ওলা আজামিন আলা আরাবিন কোন সাদা চামড়া কালো চামড়ার উপরে কোনো প্রাধান্য নেই আরবি ব্যক্তির কোনো আজমের উপরে কোনো প্রাধান্য নেই এই কাপড় পরে আমরা সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিই যে মুসলমানরা এদের কোনো ফার্ক নেই এদের কোনো ভেদাভেদ নেই সকলেই সমান সকলে একমাত্র কার বান্দা আল্লাহর বান্দা অন্য কারি বান্দা না অন্য কোন এদের রং না এদের রং হচ্ছে যেই রং আল্লাহর সিবহাত আল্লাহ ওমান নাহসান আল্লাহ সিবহা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও আর আল্লাহর রঙে যা রঞ্জিত হয়ে চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে এজন্যে আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এখানে কোনো পার্থক্য নেই ধনী গরিবের নেই সাদা কালোর নেই কোনো ভাষার ভেদাভেদ সকলেই মহান রব্বুল আলমের একমাত্র বান্দা এরপরে আমরা যাব এহরামের কাপড়ে যখন আপনি এহরাম বেঁধে নিলেন আল্লাহ আল্লাহ হাজান বা অমরাতান বা হাজ্জান অমরাতান যে কোনো হাজেরই হোক বা কেরান হোক তামাক্ত এফরাদ আপনি হাজ এহরাম বেঁধে নিলেন এহরাম শব্দ অর্থ কি হারাম হয়ে যাও আপনার জন্য কিছু জিনিস হারাম হয়ে যায় আপনার এই চুল কাটতে পারবেন না চুল উঠাতে পারবেন না আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না কোনো পশু শিকার করতে পারবেন না হারেম শরীফের কোনো গাছ কাটতে পারবেন না আপনাকে স্ত্রী সহবাস করতে পারবে না স্ত্রীর সঙ্গে সে কোনো প্রকার আমোদ ফুর্তি সে করতে পারবে না ইত্যাদি যে সমস্ত কাজগুলি হারাম করে দেওয়া হয় যেগুলিকে মাহাদুল এহরাম বলা হয় এহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলি হারাম এখান থেকে আমরা দেখতে পাই যে সাদা কাপড় পরে নিলে আমার উপরে আপনার উপরে কিছু জিনিসকে হারাম করে দেওয়া হয় অস্থায়ী ভাবে আমি এটা করতে পারবো না করতে পারলে আমার কি করতে হবে ফিরিয়া দিতে হবে যদি আমি করি ফিরিয়া দিতে হবে আমাকে দান দিতে হবে বন্ধুগণ এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব ক্ষণিকের জন্য মহানব্বুল রব্বুল আলম যেটাকে হারাম করে দিয়েছেন সেটাকে আমি হারাম মেনে আমার হার সম্পাদন করব তাহলে যেটাকে স্থায়ীভাবে হারাম করে দেওয়া হয়েছে অশ্লীল হারাম না স্থায়ীভাবে বেহা হালাল্লা স্থায়ীভাবে জেনা হারাম না স্থায়ীভাবে হারাম ভক্ষণ করা স্থায়ীভাবে হারাম না তাহলে অস্থায়ীভাবে একটি কাপড় পরে নিয়ে নিয়তের মাধ্যমে যদি হারামকে আমি মেনে চলতে পারি এই দশ বারো দিনের জন্য মহান রব্বুল এবং তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে যেগুলিকে হারাম করে দেওয়া হয়েছে সেগুলিকে স্থায়ীভাবে হারাম করে নিতে হবে না আল্লাহ আপনাকে এই সাদা কাপড় পরিয়ে এহরাম বেদে শিক্ষা দিতে বলেছেন হে আমার বান্দা অস্থায়ী যে সমস্ত হারাম তুমি ট্রেনিং দিচ্ছ স্থায়ী হারামকে চির চিরতয় হারাম করে নেওয়ার মন মানসিকতা তুমি তৈরি করে তারপরে বাড়িতে ফিরে যাও হাজ করে তাহলেই হবে তোমার হাজ ঠিক কিনা আপনারা আমি কি শিক্ষা আমার এখানে নিতে পারছি বুঝতে পারছেন তাল্লা করে আপনারা এরপরে আমরা চলে যাই তালবিয়া আমরা এরামের কাপড় পরে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 তখন আমরা স্বীকার করছি মহান রব্বুল আলমীর তৌহিদুর রবিয়া রাজত্ব কার আল্লাহর প্রশংসা কার আল্লাহর নামাত কার একমাত্র আল্লাহর তাহলে এখানে তৌহিদুল আসমা তৌহিদুর রবিয়া আমরা স্বীকার করতেছি আর যখনই বলছি লা শরিক আলাদ আল্লাহ তোমার কোন শরিক নেই একমাত্র আমার এবাদাত ও ইন্না সালাতি অনুসুকি একমাত্র মহান জন্য আমার আমার হজ আমার কুরবানি আমার আমার যত কিছু আমার জীবন একমাত্র মহান রব্বুল জন্য এই স্বীকৃতির মাধ্যমে কি বুঝাচ্ছি তৌহিদুল উলুহিয়ার কথা আল্লাহর কাছে আমরা স্বীকার করতেছি বন্ধুগণ তাহলে এখানে আমরা তৌহিদের তিনটি প্রকার আল্লাহর কাছে আমরা কি একরার করে নিচ্ছি শির্ক থেকে সম্পূর্ণ মুক্ত থাকার অঙ্গীকার করতেছি শির্ক দুই প্রকার বড় শির্ক এবং ছোট শির্ক বড় শির্ক হলে মানুষ তার ইমান নষ্ট হয়ে যায় তার আমল সম্পূর্ণ বরবাদ হয়ে যায় জাহান্নাম অজেব হয়ে যায় জান্নাত হারান হয়ে যায় ইত্যাদি ইত্যাদি তার রক্ত মাংস হালাল হয়ে যায় তাকে হত্যা করা জায়গ হয়ে যায় সেই তোবা না করে আর তাহিদুর রবিয়া বলতেছি মহান আল্লাহ রাজত্ব একমাত্র তোমার প্রশংসা একমাত্র তোমার ন্যায় সম্পূর্ণ তোমার কি চমৎকার কথা মানুষের জিন্দগিতে তাওহিদ আর সে আর এই তিনটি নিয়েই তো সবকিছু তাহিদুল রবিয়া তাহলে আসমা সেপার আর তাহলে লোহিয়া আমরা স্বীকার করতেছি কিন্তু এর বাস্তবায়ন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে মহান আল্লাহর কাছে বারবার লাভদায়িক বলে হে প্রভু আমি তৌহিদকে প্রতিষ্ঠা করবো আবেদন আবদুন তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য একমাত্র আল্লাহর কে প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার মহানবুল আলমের সৃষ্টির উদ্দেশ্য তাই স্বীকার করতেছি রাজত্ব তোমারই তোমারই আমার তোমারই এখানে তৌহিদুল রবিয়ার কথা আমাদেরকে স্বীকার করতে হবে তাহলে কোন দরবারে গিয়ে কোন হুজুরের কাছে কোন অলির কাছে গিয়ে আর মাথা ঠুকা চলবে না তাহলে যদি করি তাহলে আমি সম্পূর্ণ এই আদার ভঙ্গ করলাম শিরিক থেকে সম্পূর্ণ আমাদের মুক্ত থাকতে হবে বন্ধুগুলো আসুন আমরা এই হাজ্যের তালিবিয়া থেকে এটাই গ্রহণ করি যে শিখ থেকে সম্পূর্ণ আমরা বাঁচব এবং তৌহিদ প্রতিষ্ঠা করব মহান রব্বুল আলমের রাজত্ব কায়েম করব আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এরপরে আমাদের এই হাজ্যের মাধ্যমে আমরা যেগুলি শুনেছি পড়েছি টিভির মাধ্যমে দেখি সচক্ষে যখন আমরা এগুলিকে দেখতে পাই তখন আমাদের ইমান বেড়ে যায় ঠিক না মাসাইল হারাম অর্থাৎ বলবো এখানে ইসদিয়াদুল ইমান ও সদাত আলা গালিক ইমানের বর্ধিত এবং ইমানের উপরে কায়েম ও দায়ম থাকার শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি কারণ হজরত ইব্রাহিম আলাই সালাতাম যখন আল্লাহকে বললেন রব্বারা কাইফাত মাউতা প্রভু হে তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো তুমি কি মমিন এটাকে তুমি বিশ্বাস করো না কাল আলী এতমাইন্না কালবি আমার কল্পটাকে ইতমিনান দেওয়ার জন্য ইমানটাকে মজবুত করার জন্য তার শোনা কথা দেখার মতো হয় না কাবলাকে বারবার পাচক্ত সামনে করে নামাজ পড়েছি কেবলা মনে করে তার যখন সচক্ষে আমার যখন দৃষ্টি পড়বে তার প্রতি তখন ইমান বর্ধিত অবশ্যই হবে যা হাজ উমরা করেছেন কারা ঘরে যেতে পেরেছেন প্রথমবার কারার দিকে দৃষ্টি দেওয়ার পরে ইমান বুকের সেই ইমান বর্জিত হয়েছে কিনা অবশ্যই হয়েছে আরাফতের কথা সেই সাফা মারোয়া সাইয়ের কথা হাজেরা আলাহ সালাতামের কথা ইসমাইলের কুরবানির কথা আমি কুরবানিতে ইনশাআল্লাহ দ্রুত চলে যাওয়ার চেষ্টা করব বন্ধুগণ যাই হোক বলবো এটা কথাই যে যখন এই মাসায়ুল হারাম আমরা সচক্ষে যখন দেখব তখন ইমান আমাদের জিয়াদা হয়ে যায় ওইদা তুলিয়াত আলাইহিম আয়াত জাদাতহুম ঈমানা আল্লাহ আয়াত আয়াত বলতে শুধু কোরআন আয়াত না আল্লাহ নিদর্শন এই যে আল্লাহ এই সমস্ত নিদর্শন যখন আপনি দেখবেন আপনার জাদাতহুম ঈমানা ঈমান বেড়ে যায় বন্ধুগণ তাহলে আমরা এখানে যখন আমরা এগুলি দেখতে পাই ইমান আমাদের বর্ধিত করার চেষ্টা করতে হবে কারণ ইমান বাড়ে বিল আমাল সালেহা ভালো কাজের মাধ্যমে খারাপ কাজের মাধ্যমে ইমান লুপকেও লোপ পায় এরপর আমরা চলে যাই কাবা ঘরের পাশে তফের কথা এবং এই কেবলাকে দেখে যেটা আমাদের আসে যে সারা পৃথিবীর মুসলমান একটি মাত্র কেবলাকে সামনে করে যারা পশ্চিমে তারাও সামনে করে যারা পূর্বে তারাও সামনে করে যারা উত্তরে তারাও সামনে করে যারা দক্ষিণে তারাও সামনে করে এর মাধ্যমে মুসলমানদের ইতিহাস মুসলমানদের ঐক্যের কথা আমরা এখানে শিক্ষা আনিব যে যেই কেবলাকে সামনে করে সকল পৃথিবীর মানুষ একদিকে কেবলা করে আমরা নামাজ পড়ি পাঁচ অক্ত সেই মুসলমানরা আর কোনদিন আপোষের মধ্যে ভেদাভেদ রাখতে পারে না আপোষের মধ্যে কন্দল রাখতে পারে না আপোষের মধ্যে হারিস কোরআনকে বুঝকে কেন্দ্র করে কোনদিন এখানে দলে দলে বিভক্ত হতে পারে না বরং তারা একটি মাত্র দল হেজবুল্লাহ হতে পারে আমরা শিক্ষা নেব এক ঐক্যের শিক্ষা নেব ইত্তেহাদ এবং ইত্তেফাকের আমরা বিভিন্ন দলে মতে মজাবে বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন আপনার ইয়া করে বিভিন্ন শেয়ার বা ইনফর্মকে সামনে রেখে আমরা বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন দলে দলে আমরা বিভক্ত হব না কারণ একমাত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন করার সেই আমাদের শিক্ষা গ্রহণ করব এরপরে আমরা যাই হাজিরা সোয়াদকে আমরা চুমু দিই না এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতে এর্তেবা আপনি বুঝেন আর না বুঝেন ফায়দা হোক আর না হোক হাজরত কুমার ফারুক রাজ্লাহ তারা আনহ এই পাথরকে লক্ষ্য করে বলছিলেন পাথর আমি জানি তুমি একজন একটি পাথর লাতাল ফাওয়ারি ওরা রনি তুমি আমার কোনো উপকার করতে পারো না কোনো ক্ষতি করতে পারো না লাউলা মা কব্বালাকে রাসুল্লাহ সাল্লাম মা কব্বাল তোকে আবালা আমার রাসুল যদি তোমাকে চুমো না দিত আমি আর তোমাকে চুমো দিতাম না কারণ তুমি একটি পাথর তুমি না করতে পারো কোনো মন্দ না করতে পারো কোনো ভালো আমার কল্যাণ নিয়ে আসতে পারো না আমার অকল্যাণও তুমি বই আনতে পারো না অকল্যাণকে তুমি বিরত করতে পারো না কাজেই তোমার একটি মাত্র তুমি পাথর যেহেতু আমার মন তোমাকে বসা দিয়েছে কবর কি দিয়েছে তোমাকে চুমো দিয়েছে তাই আমি তোমাকে চুমো দিই আমাদের কিন্তু আকিরা আছে যে এই পাথরকে চুমো দিলে সব পাপ টেনে নেবে আর এই জন্য ওখানে গিয়ে হোড়াহুড়ি করা হয় মারামারি দাঙ্গা দাঙ্গি ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বয়সে সকলে সেখানে ওটা কি শূন্য রাসুল করেছেন তাই আমি করি আমার বুঝে আসুক আর না আসুক ফায়দা থাক আর না থাক ঠিক ওইভাবে রুকনে আমার ছোঁয়া যদি দেওয়া যায় ছুটে না হলে আর কিছুই নেই সেইখানে হাজারা সব কিছু মনিতে গিয়ে আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহর মস্তকে আল্লাহর ভক্তকে সেখানে কি করা প্রকাশ করে এটাই হলো শিক্ষা মূল শিক্ষা বললো এই হাজির আসওয়াদকে চুমো দেওয়ার আপনার উপকার আছে না আছে সেটা আপনার দেখার কিছু নেই বরং আপনি আপদ মস্তকে আল্লাহ রব্বুল আলমিনের নবীর সেই প্রদত্ত শরীয়তকে আপনি গ্রহণ করে নিবেন এই মানসিকতা আপনাকে তৈরি করতে হবে আপনার বুঝে আসুক আর না আসুক আপনার হাদিসে থাক আর না থাক আপনার মাঝাবে থাক আর না থাক আপনার হুজুররা বলুক আর না বলুক আপনার বইয়ে থাক আর না থাক আপনার ব্রেন সেটাকে সম্মতি দান করুক আর না করুক বুঝিয়ে আসুক আর না আসুক আমরা অনেকে ফায়দা খোঁজ করে বেড়াই বেশি বেশি ফায়দা কোথায় ফায়দা আছে বুঝছেন এই জন্য এমনও হয়েছে জাল হারিস বানিয়েও আমরা মানুষকে ফাজাইলের কথা বলে বেড়াই যাতে করে মানুষ আগে আসে হারাম এরপরে আপনাদেরকে বলবো প্রথম তফে যে দোয়াটি আমরা পড়ে থাকি আল্লাহ ইমান আনবে অতাসদিক আনবে কিতা আবে ও আহবে কি সুন্দর চমৎকার দোয়া আল্লাহ ইমান আনবে তোমার সঙ্গে ইমান দেখে আমি তফ করছি ও তসদিক আম্বি কিতাবে তোমার কিতাবের সত্যতা ঘোষণা করে ও আকাম বেআবে তুমি যে আমার সঙ্গে অঙ্গীকার করেছ আমি প্রভু না আল্লাহ যে আমাদের কাছে দিয়েছে সেই পূরণ করতে অঙ্গীকার করতেছি পুরো করবো এবং তোমার নবীর সুন্নতির পুরোপুরি দেবা অনুসরণ এবং অনুকরণ করে আল্লাহ হয় এই দোয়াটার অর্থকে আমরা খেয়াল করি ইমান ওয়াদা পূরণের ওয়াদা আল্লাহর সেই নবী রসুলের সুন্নতে ইত্তেবা করে ওয়াদা সবকিছুকে কেন্দ্র করে আমি তফ শুরু করলাম যে তফ হল রুকুন আল্লাহ হয় আল্লাহ রব্বুল আলম এই তফ করতে বলেছেন কিন্তু আমি দোয়া পড়লাম গদ বাধা আরো তো প্রত্যেক চক্করের কত নতুন নতুন দোয়া বানাই নিয়েছে বুঝছেন না এমনও কি তফের সময় উজু নষ্ট হয়ে গেলে উজু করতে হবে উর্দু দিয়ে লিখেছে তো ওটাও করতেছে দোয়া হিসাবে जब अगर उजू टूट जाए तवाफ करते हुए तो फिर उजू करना বলতেছে ইমাম ওই যে মোয়াল্লেম আর ছেলে মেয়ে সকলেই বলতেছে অর্থ বুঝি না বন্ধুগণের জন্য আসুন এই দোয়াটার অর্থ এবং তাৎপর্য থেকে গুরুত্ব থেকে আমরা কি শিক্ষা নিই এরপরে আমরা আসি মাকাম ইব্রাহিমের পিছনে দুই রেখা নামাজ পড়ি আমরা পড়ি না কেন পড়ি কেন আল্লাহ ইব্রাহিমের সেই যে পাথরের উপর চড়ে কারাঘর নির্মাণ করেছিল একটা পাহাড়ের উপরে পাথরের উপরে যদি রাত দিন ঘষেন পা ক্ষয় হবে পাথরে একটু কিছু চিহ্ন বসবে বসবে না কে বসিয়েছিলেন মহান রব্বুল আলমিন তার খালিলের সেই পদচিত বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন তার নবী খালিল ইব্রাহিম আলহ সালাত তুলে ধরে রাখার জন্যে এই মাকাম ইব্রাহিম আমরা এখানে গিয়ে পাথর দেখি চুমু খাই ইত্যাদি করি শিক্ষা গ্রহণ করতে হবে মহান রব্বুল আলমিন যদি যাকে কবল করেন তারই স্মৃতি তিনি যে আগিয়ে রাখেন তিনি সেটাকে জিয়ে রাখেন আপনাকে আপনি যদি আপনার জীবনকে পৃথিবীর এই জগৎবাসীর কাছে যদি আপনি স্মরণ হিসাবে রাখতে চান তাহলে আপনি এমন কিছু ভালো কাজ করে যান এই পৃথিবীতে যাতে করে আপনাকে মানুষ কামত পর্যন্ত আপনার সেই ভালো কাজের কথাগুলি স্মরণ করতে পারে বন্ধুগণ এরপর আমরা জমজমের পানিতে যাই জমজমের আমরা পানি গোসল করি অনেক কিছু করি যাই যাতে পান করবেন এই জমজাম পানি সম্পর্কে আল্লাহ বলছেন মাও জমজম লিমা বেলা যেই উদ্দেশ্যে আপনি জমজমের পানি পান করবেন সেই উদ্দেশ্যে আপনার হাসিল হবে আল্লাহ একবার এই জমজমের কূপ থেকে বিরাট একটা শিক্ষা আপনাদেরকে আমি বলতে চাই সেটি হলো এই যে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি যে পূর্ণ বিশ্বাস রাখবে আল্লাহকে পূর্ণভাবে যে ভয় করবে সে ব্যক্তি জন্য আল্লাহ রব্বুল আলমিন বিকল্প পথ করে দিবেন এবং তার রুজি রুটির ব্যবস্থা করবেন এমন ভাবে যে সে কখনো চিন্তাও করতে পারবে না কোথা থেকে এই রুজি রুটির ব্যবস্থা হয়েছে হজরত হাজরা আলাই সালাতাম এবং ইসমাইল আলাই সালাতামকে যখন ইব্রাহিম রেখে ইব্রাহিম আলাইসাল্লাম রেখে গেলেন কিছু রুটি আর পানি দিয়ে শেষ হয়ে গেল তিনি জানতেন না যে এখানে শেষ হবে একদিন কার উপরে তাকল আল্লাহ হাজেরা যখন স্বামীকে বললেন হে প্রিয়তম স্বামী এটা কি তোমার সিদ্ধান্ত না আল্লাহর অর্ডার বললেন আল্লাহর অর্ডার বললেন ঠিক আছে তাহলে আল্লাহ আমাদের দেখাশোনা করবেন আপনি যান যখন তিনি পিপাসায় যখন তৃষ্ণায় জীবন যখন বাইর হয়ে যাচ্ছিল কলিজার টুকরা ইসমাইলের কথা যখন স্মরণ করে বারবার সাফা মারোয়াতে দৌড়াদৌড়ি করতেছিলেন মহানব্বুল আলমিন তার একজন বান্দির এই দৌড়কে তার এই কল্পকে তার এই অন্তরকে বিভিন্ন ফলাদির ব্যবস্থা করে দাও দোয়া করলেন ফলের জন্যে আর আল্লাহ দিলেন কি জমজমের পানি মিল আছে নাকি যদি ফল দেওয়া হয় আবার পানিও দিতে হবে শুধু ফল খেয়ে মানুষ থাকতে পারবে না খাদ্য খেয়ে মানুষ বাঁচে না পানি লাগবে আবার পানি খেয়েও বাঁচে না খাদ্য প্রয়োজন হবে কিন্তু মহান রব্বুল্লাহ আলমিন এমন এক ফলের ব্যবস্থা করলেন যেইটা খেলে পানি এবং খাদ্য দুটি একই সঙ্গে কাজ করে বলেন সুবাহ আল্লাহ এই জন্য সালফি এই মক্কায় বসে শুধু জমজমের পানি খেয়ে মাসকে মাস ছয় মাস বছর ধরে শুধু লেখাপড়া করেছেন কোনো খাদ্যের প্রয়োজন হয় নাই তাহলে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যদি আল্লাহকে ভয় করতে পারি যে এই রুজি রুটির জন্য আজকে আমরা আল্লাহ দুনিয়ার হালাল হারাম কোন পথে আমরা বাদ দি না বাদ দি না দেখি সব পথ আজকে মানুষ দুই হাতে শুধু জড়াচ্ছে কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মহান রব্বুল আলমীকে সঠিকভাবে ভয় করতে পারলে তিনি আপনার খাদ্যের দায়িত্ব নিয়েছেন অমামিন যত পশু পাখি আবার যত কিছু রয়েছে কীট পতঙ্গ সকলের খাদ্যের দায়িত্ব কে নিয়েছেন মহান রব্বুল আলমিন জন্য বন্ধুগণ এই জমজমের কূপ থেকে আমি বলবো অনেক শিক্ষাই আছে প্রধান শিক্ষা হলো যে যদি এই রুজি রুটির দায়িত্ব মহান রব্বুল আলমিনের তিনি দিতে পারেন কোন ওয়ালি সাইয়েদ কুতুব কোন নবী রাসুল কোন তাবিজ কবজ কেউ আপনার এই রুজি রুটি ভালো মন্দ করতে পারে না এর চাবিকাঠি কার কাছে মহান রব্বুল আলমীর কাছে যেইভাবে ইসমাইলকে যেইভাবে হাজার আলাইসালামকে মরুর প্রান্তে পাহাড় থেকে পাহাড় থেকে ফোয়ারা দিয়ে পানি দিতে পারলেন সেই মহান রব্বুল আলমী আপনাকে যেই কোনো স্থানে আপনার খাওয়া দিতে পারেন বলসুবাহ সুবাহ এরপরে আমরা আমরা যাবো এবার এবার আমরা সাই করি ঠিক না সাই করা আমাদের এখানে ইতিহাস স্মরণ করে দেয় সেই হাজার আলাই সালাতামের কথা মহান রব্বুল আলমিন তার একজন বান্দিকে কিভাবে কবল করে নিয়েছিলেন যেটাকে আমাদের হাজার রুকুন হিসাবে আজকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তাহলে আসুন মহিলারাও কিন্তু ভালো কাজে পিছনে না এর আগে আপনাদের বলেছিলাম যে মহিলাদের ইতিহাস অত্যন্ত গৌরবময় ইতিহাস তারা সর্ব ভালো কাজে আগে আগে পুরুষদেরও আগে প্রথম ইসলাম গ্রহণ করার মতো সৌভাগ্য একজন মহিলারই হয়েছিল কে খাদিজা রাজিয়াল্লাহ আনহা স্বয়ং আল্লাহর সালাম পেয়েছিলেন তিনি ঠিক কিনা এইভাবে আমরা দেখতে পাই প্রথম শাহাদাতের শরবত পান করতে পেরেছিলেন সোমাইয়া রাজি আল্লাহ আনহা এইভাবে আমরা আসিয়ার ইতিহাস যদি পড়ি বিবি রাহিমার ইতিহাস পড়ি এইভাবে আমরা বিভিন্ন মুসলিম রমণীদের ইতিহাস আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট যারা এটাই প্রমাণ যে মহিলারা কোনোদিন ভালো কাজে পিছনে না এবং ইসলাম ভালো কাজের প্রতিদান সমানভাবে পুরুষ হোক মহিলাদেরকে প্রতিদান দান করবেন এরপরে আরাফাতের আমাদের যে মহা সম্মেলন মানুষের মুসলমানদের জীবনে প্রতি সপ্তাহে একটা করে সম্মেলন হয় হয় না জুমার দিনে আর একটা বছরে দুইটা করে সম্মেলন হয় সেটা হলো দুই ঈদে মানুষের জিন্দিগিতেও একটা মহাসম্মিলন ঘটে যে মহাসম্মিলনটি হল আরাফাতের প্রান্তে সকলেই সাদা কাপড় পরে আল্লাহর দরবারে বারবার বলতে থাকে লব্বাই আল্লাহ লব্বাই লব্বাই খেলা শরী খেলা লব্বাই ইন্নাল হামদা ওয়ান্না আমাতা লা শরী খেলা বন্ধুগণ আরাফাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব মুসলমানদের ইত্তেহাদ এবং ইত্তেফাকের কথা মুসলমানদের ঐক্যের কথা মুসলমানদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাওয়ার কথা মুসলমানদের সেই আরাফাতের ময়দানে একই ইমামের পিছনে একাই একই ইমামের পিছনে নামাজ পড়ে আমরা সারা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিব মুসলিম জাতি যেখানে যে থাকুক না কেন যেই ভাষায় হোক না কেন যেই রঙের হোক না কেন তাদের ইমা আল্লাহ এক তাদের রাসুল এক তাদের আরখান এক তাদের মাসায়ের তাদের একমাত্র উদ্দেশ্য মহান রব্বুল আলমিনকে খুশি করা একমাত্র তাদের উদ্দেশ্য মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা তাদের একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণের জিন্দিগি তাদের গড়ে ওঠা তাদের একমাত্র এই মডেল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই শিক্ষা গ্রহণ করা সারা বিশ্ববাসীর কাছে আমরা জানিতে চাই বন্ধুগণ আরাফার ময়দানের দোয়াটাও কিন্তু আমাদের তাহিদের কথা স্মরণ করিয়ে দেয় আরাফার ময়দানের যে দোয়াটি আল্লাহ রসুল বিশেষ করে পড়তেন সেই দোয়াটি কি ছিল মুলক বন্ধুগণ যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে এই আরাফার ময়দানের শিক্ষা থেকে আরেকটি আমরা পাই তৌহিদের শিক্ষা এই আরাফাতের ময়দানের বিশেষ দোয়াটি তো আমরা বারবার আল্লাহ রব্বুল আলমী তৌহিদের একরার এবং শিখ থেকে সম্পূর্ণ বিরত থাকার আমরা অঙ্গীকার নিই এই অঙ্গীকার আরাফার ময়দানের জন্য আমাদের সীমাবদ্ধ না থাকে বিশেষ করে আরাফার ময়দানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিদায় হজের কথা আপনাদেরকে স্মরণ করতে হবে তিনি তিনি আপনাদেরকে দিয়ে গেছেন এই হাজে এই বিদায় হজ্জে বন্ধুগণ এই আরাফার ময়দানের শিক্ষা আজকে মুসলমানরা না নিতে পারার কারণে শত দলে বিভক্ত হয়ে আজকে মুসলিম জাতির শক্তিকে আমরা ধ্বংস করে দিয়ে অমুসলিমদের হাতের পুতুল হয়েছি যেভাবে আমাদেরকে নাচায় সেভাবে আমরা আজকে নাচি আজকে আমরা ইসলামের শিক্ষা ভুলে গিয়েছি বন্ধুগণ এখান থেকে আর একটি শিক্ষা দিয়ে আমি শেষ করতে চাই হাজের শিক্ষা আমরা শয়তানকে পাথর মারি বলে একটা কথা আমাদের কাছে জানা আছে ঠিক না শয়তান বুঝি ওখানে বসে থাকে এতই বোকা আপনার পাথর খাওয়ার জন্য আর স্যান্ডেল জুতার মার খাওয়ার জন্য আর গাড়ি খাওয়ার জন্য অনেকেই ভুল করে মনে করে পাথর মারা মানে শয়তানকেই মারলাম এই জামানাতে পাথর মারার দুইটি শিক্ষা এক নম্বরে হল রাসুলের সুন্নতির তেবা তিনি মেরেছেন তাই আমরা মারি ঠিক আছে দ্বিতীয় হলো সেই ইতিহাসের কথা যেই দিল্লি হাজরত ইব্রাহিম পাথর মেরেছিলেন সেই দিল আপনাকে তৈরি করা সেই তাকোয়া তৈরি করা শয়তান বারবার চেষ্টা করেছিল কোন কোন বর্ণায় পাওয়া যায় ইব্রাহিমকে বারবার তিনবার ধোকা দেওয়ার চেষ্টা করেছিল কোন কোন বর্ণায় পাওয়া যায় যে হাজেরাকে একবার একবার ইসমাইলকে একবার হাজরত ইব্রাহিম আলাইহিমসালাত সকলকে কিন্তু কিভাবে শয়তানকে বারবার তারা পাথর মেরে আল্লাহর সেই অর্ডারকে পালন করার জন্য সেই ত্যাগ এবং তিতিক্ষা এবং স্যাক্রিফাইসের সেই গৌরবান্বিত ইতিহাস তারা কি করেছে আমাদের কাছে রেখে গেছেন সেই ত্যাগ তিতিক্ষাকে অর্জন করার মতো মন তাকুয়া তৈরি যদি করতে পারেন বন্ধুগণ শয়তানকে মারলেন আর আপনার শয়তান মগজে বসে রয়েছে এই পাথর মারার কোন উদ্দেশ্য হয় আমার রক্তে রক্তে শয়তান বসে রয়েছে রন্ধ্রে রন্ধ্রে শয়তান চলতেছে আর আমি শয়তান মারতেছি বেটা করে গালে দিলাম আর পাথর মেরে বললাম আমি শয়তানকে খতম করে দিলাম শয়তান কিন্তু আমার মগজেই যে কে বসে আছে শিক্ষা নিব কি শয়তানের যতই বড় বাধা হোক যতই বড় কৌশল আমাদের কাছে উপস্থিত করুক দুনিয়ার যত ভালোবাসার কথা মোহের কথা আমাদের কাছে তুলে ধরুক ইব্রাহিমের কাছে তুলে ধরে নাই তোমার একমাত্র নয়নমণি কলিজার টুকরা ছিয়াশি বছরে একমাত্র তোমার আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে যেই তোমার আল্লাহ তুমি একটি মাত্র নিয়ামাত পেয়েছ সেটিকে তুমি আল্লাহর জন্য বলো আল্লাহকে অন্য একটি ব্যবস্থা করুক কিন্তু না যেহেতু আল্লাহর অর্ডার হয়েছে শয়তান তোমার মোহে আমরা পড়তে চাই না শিক্ষা নিব তাকবির বলে আল্লাহ একবার একমাত্র মহান রব্বুল আলমিন তিনি পড়ো তার কাছে আমার আপাত মস্তক কি হবে ঝুঁকবে অন্য কোন শক্তির কাছে না অন্য কোন পীরের কাছে না অন্য কোন মাজারে না অন্য কোন শক্তি পীর আউলিয়া সাইদ কুতুবের কাছে না একমাত্র মহান রব্বুল আলমে আমার মহত তার চেয়েতে কেউ আর মহান হতে পারে না তাকবীর বলে আল্লাহর মহত্বকে ঘোষণা করে শৈতানকে চিরতরে এবং শৈতানের সঙ্গে জাহাজ করার মনমানসিকতা তৈরি করতে পারলেই হবে পাথর মা সার্থক নইলে শুধু যদি বললেন যে পাথরকে খতম শৈতানের খতম করে আসলাম কিচ্ছু হবে না আপনার মাথা থেকে শয়তানকে বাই করতে হবে বন্ধুগণ আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একজন মানুষ হিসাবে আপনাদেরকে এখানে নিয়ে আসার যে ওয়াদা করে থাকি সর্বাত্মক করে থাকে অফিসিয়াল বা আমাদের ড্রাইভার ভাইদের পক্ষ থেকে কিছু ত্রুটি হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের অনেক ভাইকে এতই কষ্ট করতে হয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমি আপনারা হয়তো দেখেছেন আমি এখানে আধা ঘন্টা দেরি করেছি আধা ঘন্টা ধরে আমি নিচে আমি এই বিষয়টাই নিয়েই বুঝতে পারছেন আপনারা কিন্তু শেষ পর্যন্ত যাই হোক আমার ভাইয়ের উপস্থিত হওয়ার কারণে আমি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে যেন না হয় সেই পথ আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব। আপনারা আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন ইনশাল্লাহ বন্ধুগণ এরপর আপনাদেরকে আমি নিয়ে যাই কুরবানি হজের একটা পার্ট হচ্ছে কি কুরবানি ঠিক না আমরা কুরবানি দিয়ে থাকি সাধারণত কুরবানির বর্ণনা দিতে গেলে আজকে সময় হবে না কারণ ওই একই কথা আবার ওই আপনাদের পৌঁছে দেওয়া নিয়ে আবার গন্ডগোল হবে এই জন্য আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ শুধু কুরবাই থেকে কি শিক্ষা গ্রহণ করবো এটাই আপনাদের কাছে আমি বলবো এখানে দুইটি শব্দ একটা হলো উদহিয়া একটা হলো কুরবানি উদহিয়া মানে স্যাক্রিফাইস করা আত্ম উৎসর্গ করা বুঝতে পেরেছেন টাকার মাধ্যমে হতে পারে জীবনের মাধ্যমে হতে পারে যে কোনো ত্যাগের মাধ্যমে হতে পারে সাহসের মাধ্যমে হতে পারে একটা নেতৃত্বের মাধ্যমে হতে পারে যে কোনো ত্যাগকে বলা হয় উদ্ভিয়া আর কোরবানি মানে হচ্ছে সান্নিধ্য লাভ করা নৈকট্য লাভ করা অর্থাৎ এই কুরবানি এই পশু জভাই এটা হলো একটা ত্যাগ এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা এটা হলো কুরবানি তাহলে দুইটি আমরা এক জায়গায় যদি নিয়ে অর্থ হলো এই কুরবানি মানে পশুকে জবাই করে হলো ত্যাগ স্যাক্রিফাইস এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য আমরা পৌঁছে যাব বলেন সুবাহান আল্লাহ এই কুরবানির ইতিহাস নতুন করে হজরত ইব্রাহিম থেকে বা আমাদের নবী থেকেই নয় বরং এই ইতিহাস মানব সৃষ্টির শুরু থেকেই হজরত আদম আলাই সালাতামের দুই সন্তান কাবিল আর হাবিল বিয়েকে কেন্দ্র করে ঝগড়া লেগে গেল আমি আপনাদের সংক্ষেপে বলবো কাবিলের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করেছিল মানে একবার একটা ভাই আর বোন হতো আগের ভাই পরের বাড়ির বোনের সঙ্গে বিয়ে হতো আর পরের ভাই আগের বোনের সঙ্গে বিয়ে হতো কাবিল আর আকলিমা এরা জান্নাতে এদের জন্ম বা জান্নাত থেকে এদের মানে এরা পেটে জান্নাতে এসেছিল এই দুনিয়ায় জন্ম হলো হাবিল আর তার তার বোনের তার সঙ্গে যে বোন কাবিলের সঙ্গে যে আলকামা আলকামা যে আকলিমা যে বোনটি অত্যন্ত সুন্দরী কিন্তু হাবিলের সঙ্গে অসুন্দরী কাবিল অস্বীকার করলো না আমরা জান্নাতি জান্নাতির সঙ্গে আমার বিয়ে হবে আমি হাবিলের সঙ্গে অসুন্দরী বোনকে বিয়ে করতে চাই না হজরত আদম আলাইসালাম এই ঝগড়া নিষ্পত্তি আনার জন্য বললেন তোমরা দুইজনে আল্লাহর কাছে কুরবানি করো আল্লাহ রব্বুল আলম যে ঘটনা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদমা بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما تقبل الله من المتقين سورة মাইদা 27 নম্বর আয়াত বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালার কথা আমাদের কোরআনে ঘোষণা করছেন যে বনি আদমের দুই সন্তান কাবিল আর হাবিল কুরবানি দিলেন কাবিল ছিল ওই কৃষক কিছু খারাপ গমতম ওই পাহাড়ে রেখে আসলেন আর হাবিল করলো কি ব্যবসা বাণিজ্য করতো সবচেয়ে দোম্বা সবচেয়ে উত্তম মানের একটি দম্বা ওই পাহাড়ে রেখে আসতো তখনকার নিয়ম ছিল পাহাড়ে রেখে আসতে হবে আগুনে সে জলে পুড়িয়ে যেটাকে ছাই করবে তারটা কবুল আর যারটা হলো না পুড়বে না তারটা কবুল হলো না হাবিলের কবুল হয়ে গেল বুঝছেন কবুল হয়ে গেলে সে বিয়ে করলো আকলিমাকে এরপরে দুই ভাই গন্ডগোল হয়ে গেলে এটা কেন্দ্র করে কাবিল হাবিলকে হত্যা করলো ইতিহাস আমি যাই না মোট কথা সেখান থেকেই কুরবানির প্রচলন শুরু হয়ে গেল এই পর্যায়ে প্রতিটি উম্মাতেই এই কুরবানি ছিল মহানবুল আলমিন সাদ করছেন যে বলে কুল্ল উম্মাতিন যা আল্লাহ মানসাকা প্রত্যেকটি উম্মতে আলমিন কুরবানির ব্যবস্থা করেছিলেন পদ্ধতি বা নিয়ম অন্য হতে পারে ভিন্ন হতে পারে যাই হোক মহান এইভাবে আমাদের কুরবানি আসলো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করো ইয়া রসুল মাহাদির আল্লাহ ইয়া রসুল আল্লাহ এই যে আমরা উদিয়া করি কুরবানি দিই এটা কোথা থেকে আসলো আল্লাহ রসুল বললেন সুন্নাথ আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতামের সন্ন্যত আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাই সালাতাম আদর্শ পিতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আদি পিতা আদম আলাই সালাতাম আর আমাদের যা আমাদের নিজস্ব পিতা যে যার উরুষ থেকে আমরা এসেছি তবে বাঙালি জাতির আরেকজন পিতা আছে আপনারা জানেন বন্ধুগণ আমরা এখানে আপনাদেরকে একটু নিয়ে যাব কোথা থেকে এই কুরবানি আসবে আল্লাহ রসুল বলছেন ইব্রাহিম আলাইসালাম তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্দর হজরত ইব্রাহিম আলাইসালাম ছিয়াশি বছরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে রব্বে হাবলিমিনাসহীন আল্লাহ একটি সুসন্তান আমাকে দান করো আল্লাহ রব দান করলেন ফাবাসারি গোলামিন হালিম তাকে একটি আমি কি করলাম সবুর ধৈর্য ধারী একটি আমি তাকে সন্তান দান করলাম দান করার পর আপনারা জানেন আল্লাহ রব্বান পরীক্ষায় ফেললেন হজরত ইব্রাহিমকে আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম মুসলমান হও আপাত মস্তকে আল্লাহর নিয়ম কাউনের কাছে তুমি সিলেন্ডার করো তুমি কি করো তুমি আত্মসমর্পণ করো বললেন আসলাম তলিল্লাহ রব্বিল আলমিন প্রভু হে সারা জগতের যিনি তুমি প্রভু তোমার কাছে সিলেন্ডার আমি আপাত মস্তকে মাথা নত করলাম আমি সব কিছুকে আত্মসমর্পণ করলাম এই আত্মসমর্পণ পরীক্ষার বারবার তাকে আগুনে নিক্ষেপ হলো সেখানেও তিনি জয়ী হলেন পরীক্ষা করছেন আর তিনি বারবার পরীক্ষায় কি করছেন কৃত্যকার্য হয়ে যাচ্ছেন যাই হোক কলিজার টুকরো একমাত্র নয়নমণি হজরত ইসমাইল যখন আসলো চোখ জুড়াই দেখলে আল্লাহ হলো আমার ঘর বাইতুল্লাহকে ই করতে হবে আবাদ করতে হবে তোমার প্রিয় তোমার স্ত্রী হাজারা এবং তোমার কলিজার টুকরা ইসমাইলকে রেখে আসো আমার ঘরের পাশে রেখে গেলেন বড় হলো ফালাম্মা বালাগা মা হুসায়া قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى স্বপ্ন দেখছেন সিরিয়ায় বসে সন্তানকে কুরবানি করতেছেন নবীদের স্বপ্নে কোনো মিথ্যার অবকাশ নেই আমার দেশের হুজুর অনেক সমাজ করে তিনি বারবার স্বপ্ন দেখলেন আর কুরবানি করলেন ওট আর প্রিয় বস্তু প্রিয় বস্তু ইত্যাদি এটা মিথ্যা কথা বরং কোরআন স্পষ্ট বলছেন আমি তোমাকে দেখেছি জবাহ করতেছি স্পষ্ট ইন্নি আরা কাফিল মানাম আমি তোমাকেই জবাহ করছি আল্লাহ হঠাৎ সিরিয়া থেকে চলে আসলেন তিনি কোথায় মাক্কা অনেক সময় বলে যে স্ত্রীকে বললেন না ছেলেকে বললেন না ফাঁকি ফুকি দিয়ে নিয়ে গেলেন এগুলো মিথ্যা কথা বুঝছেন বরং সরাসরি ছেলের সঙ্গে পরামর্শ করলেন তোমার মতামত কি বললেন তোমার বাবা হে হে আমার আল্লাহর খালিল আমার বাবা ইব্রাহিম যা অর্ডার হয়েছে তাড়াতাড়ি করো ইনশাআল্লাহ আমি ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত থাকবো ইনশাল্লাহ আপনি করেন হজরত ইব্রাহিম সালাম ছুরি হাতে নিয়ে কলিজার টুকরা তার মায়ের কোলকে খালি করে চললেন মিনা প্রান্তে সয়ে দিলেন সন্তান এবং বাবা দুজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ওই যে বলেছিলেন আমি আত্মসমর্পণ করেছি আত্মসমর্পণ করে উবুড় করে সহায় দিলেন এবার ছুরি চালাচ্ছেন ছুরিকে কাটার অর্ডার কে দিয়েছে লহা বানিয়েছে কে ওই আল্লাহ অর্ডার করেছে ছুরি তুমি কাটবে না আমার ভাবি নবী আমার ভবিষ্যৎ নবী ইসমাইলের একটি পশম কাটবে না বারবার চেষ্টা করছেন এবার আল্লাহ রব্লা আলমের পরীক্ষা ইব্রাহিম পাশ করেছেন আল্লাহ জিব্বিলকে ডেকে বললেন জিব্বিল ওই যে হাবিল কুরবানি দিয়েছিলেন দেন নাই ওই কুরবানির পশু আল্লাহ রব্দুল আলমিন জান্নাতে কি করছেন লালন পালন করতেছেন এতদিন ধরে ইতিহাস কোথায় গিয়ে খবর রাখেন বললেন যে এই দুম্বাটি জান্নাতে চড়তেছে তাড়াতাড়ি নিয়ে যাওয়া আমার দুই আমার খালিল এবং আমার ভবিষ্যৎ নাবি ইসমাইল ইসমাইলকে সে আমাকে খুশি করার জন্য স্যাক্রিফাইস করতেছে সর্বাত্মক ত্যাগ তিদীক্ষা এবং সর্বাত্মক তিনি আত্মসমর্পণ নিয়ে আজকে ছুরি চালাচ্ছে যাও আমি চাই না আমার নবীর সেই নয়নমণিকে নিতে চাই না তার মাকে আমি তার মার কলকে খালি করতে যাও জিব্রিল দুম্বা নিয়ে এসে সহায় দিলেন ছুরির নিচে চোখ তো বাধা ইসমাইলকে দাঁড় করালেন পিছনে বন্ধুগণ কুরবানি হয়ে গেল বুঝতে পেরেছেন কুরবানি হয়ে গেল ইব্রাহিম চোখ খুলে দেখেন একটি দুম্বা কুরবানি হয়েছে ঘুরে দেখেন পিছনে ইসমাইল বাবা এবং সন্তান অবাক স্থিতে ভয় ভীতি হয়ে এবং খুব চিন্তাগ্রস্ত হয়ে যে মহানব্বুল আলমিন আমাদের এবাদত কবুল করলেন নাই ভয় মহান রব্বুল আলমিন গাইবি আজা আওয়াজ দিলেন আল্লাহ রব্বুল আলমিন গাইবি আওয়াজ দিলেন আজ সদ্দাক্তার রুয়া ইন্না কাদালিকা নাজিল মুহসিনিন ইব্রাহিম আল্লাহ বলছে আমি ডাক দিলাম চিন্তার কিছু নেই ইব্রাহিম কোথা থেকে আওয়াজ বাবা এবং ছেলে আওয়াজ কোথা থেকে বলা হচ্ছে ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছে পাশ করে গেছো ভয় করার কিছুই নেই এইভাবে আমি মহসেন আল্লাহ নিকার বান্ধবদেরকে প্রতিদান দিয়ে থাকি বন্ধুগণ নিশ্চয় এটি অত্যন্ত স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা পাশ করতে পারতাম আমরা হলে একমাত্র কলিজার টুকরা ছিয়াশি বছরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যাকে দেখলে চোখ জোড়ায় আব্বু ডাকে দৌড়াদৌড়ি করে কাজে সহযোগিতা করে ফালাম্মা বালাগা মা উৎসাহা দৌড়াদৌড়ি করতে পারে ছোট থাকতে একটু মহাব্বত কম হয় যত বড় হয় মহাব্বত তত গভীর হয় ঠিক না বন্ধুগণ এইভাবে আল্লাহ বলছেন ওয়াফাদাইনা আদিম বড় একটি জবাহের মাধ্যমে কুরবানির মাধ্যমে আমি ফিদিয়া দিলাম ইব্রাহিমকে তার সন্তান ইসমাইলকে ফেরত দিলাম ফিদিয়া মানে পরিবর্তে দেওয়া পরিবর্তে দিয়ে দেওয়া ওই হাবিলের কুরবানি আল্লাহ রব্লা আলমিন জান্নাতে রেখেছিলেন এই ফিদিয়া দেওয়ার জন্য বন্ধুন ইতিহাসকে স্মরণ করতে হবে আমি এবার আপনাদের এটুক বলি শুধু বলবো কোরবানির শিক্ষা আমাদের কি কয়েকটি শিক্ষা আমি কুরবানির কোনো যদি মাসলা মাসলা আপনার জানা দরকার হয় জিজ্ঞেস করে নেবেন টেলিফোনে বা পরবর্তীতে আমি এবার সব শেষ করে মানে হুকুমা হাকামে গিয়ে আপনাদের না গিয়ে শুধু বলবো এই কুরবানি থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি প্রথম শিক্ষায় হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতামের কথা স্মরণ করে নয় তিনি তার জাতিকে একাই মিল্লা তাবিক ইব্রাহিম হুয়াসাম্মাকুমুল মুসলিমিন তিনি আমাদের জাতির পিতা তিনি কিভাবে তার জাতির সঙ্গে সেই যুদ্ধ করেছিলেন কিভাবে সেখানে সেই তৌহিদের কথা তিনি উল্লেখ করেছিলেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى أبدا حتى تؤمنوا بالله وحده এখানে হাজরত ইব্রাহিম তার জাতির সেই শিরিক শির্ক মুশ্রেকদের সঙ্গে তিনি যে জাহাজ ঘোষণা করেছিলেন আপনাকেও শিক্ষা নিতে হবে যে ইব্রাহিমের মতো সেই জাতির জনকের সেই জাতির সন্তান হয়ে সর্বপ্রকার শির্কের সঙ্গে আমি কি করলাম দুশ্মনী এবং বাগাতি আমি কি করলাম ঘোষণা করলাম হতে পারে বাবা হতে পারে মা হতে পারে ভাই হতে পারে আমার দেশবাসী হতে পারে আমারই মতো একজন মুসলমান দাবিকারী কিন্তু আমার তার সঙ্গে কোন সম্পর্ক থাকবে না দ্বিতীয় শিক্ষা যে কোনো ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আজকে কুরবানির মাধ্যমে ত্যাগ করতেছেন যে কোনো ত্যাগ প্রয়োজন হবে আপনার দ্বিধাহীন চিত্তে আল্লাহর সেই সন্তুষ্টি অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা তিন প্রয়োজনে আজকে গরুর রক্ত আমি প্রবাহিত করেছি আল্লাহ রসুল বলছেন কুরবানির দিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়তম আমল হচ্ছে বান্দার ওই পশুর রক্ত প্রবাহিত করা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে কবল হয়ে যায় বুঝতে পেরেছেন এবং কোরবানির পশুর প্রত্যেকটা পশমে পশমে নাকি পায় আপনারা ভালো করে জানেন আমি ফজিলাত বর্ণনা করতে যাচ্ছি না আজকে গরুর রক্ত ছাগলের রক্ত পশুর রক্ত আপনি প্রবাহিত করছেন প্রয়োজনে আপনার তাজা খনকে আপনি প্রবাহিত করার শিক্ষা গ্রহণ নিতে হবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর যে কোনো আইনকে অলঙ্ঘনকারীদের জন্য কাফের মুশ্রিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য নিজের রক্ত তাজা রক্তকে প্রবাহিত করার শিক্ষা গ্রহণ করতে পারলেই সত্যি আজকে পশুর গলার রক্ত প্রবাহিত করা সত্যিকারী কি হবে কাম্য না আপনার বাস্তবায়ন হবে নয় দিন এরপরে হজরত ইব্রাহিম আলাহ সালাতাম যেভাবে সন্তান কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাচ্ছিলেন প্রয়োজনে আপনার সন্তানদেরকেও আল্লাহর পথে জাহাদে পাঠাতে আপনি দ্বিধাবোধ করবেন না জাহাদের ডাক যদি আসে বদরের প্রান্তে ডাক এসেছিল না বাবা মারা গিয়েছে মহিলা খবর পাচ্ছে স্বামী মারা গিয়েছে সন্তান মারা গেছে বারবার জিজ্ঞেস করছেন আমার রাসুল বেঁচে আছে কিনা আমি সেটা জানতে চাই আপনার সেই রাসুলের দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার কলিজার টুকরা সন্তানদেরকেও প্রিয়জনে আল্লাহর পথে পাঠাতে দ্বিধাবোধ করবেন না শিক্ষা আনিতে হবে এরপর হল বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা যেই পশুটাকে আমরা জবাহ করি কি স্বেচ্ছাই কি মানে শুয়ে যায় নাকি বাঁধতে হয় ধরতে হয় বলেন আপনারা সে সর্বাত্মক চেষ্টা করে শেষবারের মতো তার জীবনটাকে বাঁচাবে জন্য ঠিক না তার অনিচ্ছাকৃত কি হয় তার জীবন দিতে হয় ঠিক না তাকে আপনার এই আপনার এই শক্তির নিচে তাকে কি করতে হয় আত্মসমর্পণ করতে হয় বন্ধুগণ আপনার মনের বিরুদ্ধে যতই কাজ হোক না কেন আপনার মনের বিরুদ্ধে শরিয়াতের যেই কোনো কাজ যতই শক্ত কার ছোট হোক সেটার কাছে ফেলেন না আপনাকে কি করার জন্য এই মনে না চাইলেও তারপরেও করার মন মানসিকতায় পশুর থেকে আপনাকে গ্রহণ করতে হবে পশু বাধ্য হয়ে আত্মসমর্পণ করে না আপনি বিবেকবান মানুষ হয়ে আল্লাহর নিয়ম কারণের কাছে আপনিও আত্মসমর্পণ করার যদি আপনার মন না চায় যদি আপনার নাফস না চায় এই শিক্ষা গ্রহণ করা বুঝতে পেরেছেন ব্যাপারটা না বুঝেন নাই আবারও বলি পশু অনিচ্ছাকৃতই তাকে আত্মসমর্পণ করতে হয় আপনার অনিচ্ছাকৃত আল্লাহ এবং আল্লাহ রসুলের অর্ডারের কাছে আপনাকে আত্মসমর্পণ করার শিক্ষা গ্রহণ করা ঠিক আছে এরপরে হলো সবচেয়ে বড় যেটা হলো কি তাকোয়া আল্লাহর ভয় ভীতি কারণ আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের গরুর এই কুরবানির পশুর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কি পৌঁছে একমাত্র তাকুয়া পৌঁছে এই জন্যই হাবিল কাবিলকে বলেছিল ইন্নামা তাকাব্বার আল্লাহ মিনাল মুত্তাকিন কাবিল তুমি আমার সঙ্গে ঝগড়া করছো কেন বলো ভাই এটা তো আল্লাহ মুত্তাকিনদের কবুল করে তুমি তাকুয়া অর্জন করতে পারো না তাই তোমার কোরবানি কবুল হয় নাই তাহলে মনে রাখতে হবে এই কোরবানি ওই কি করি আমরা প্রেপারিং করে দিই হাজি সাহেব এক লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে ঠিক কিনা কোরবানি কবল হবে না মানুষ দেখানো মানুষ শোনানো ওই কোরবানি কবল হবে না বরং তাকোয়া যে তাকোয়া হাজত ইব্রাহিম নিয়ে ভাল্লার ভয় ও ভীতি নিয়ে যে আল্লাহর কাছে ত্যাগ ও তিতিক্ষা এবং আপনার আত্মসমর্পণ করার মন ও মানসিকতা নিয়ে নিজের প্রিয়তম আপনার নিজের কইজার টুকরার গলায় ছবি দিয়েছিল ওই মন মানসিকতা তৈরি করতে পারলে কুরবানের সার্থকতা শেষ শিক্ষা যেটা বা বলবো মানে শেষের আগেরটা বলবো সেটা হলো এই কুরবানি পশু কুরবানির মাধ্যমে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি বন্ধুগণ পশু কুরবানির মধ্যে আমরা শিক্ষা গ্রহণ করব এটাই যে পশুত্বের যে সমস্ত আখলাখ চরিত্র আমাদের মধ্যে নিহত রয়েছে পশুকে জমা করলাম পশুর মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি আপনার হানাহানি আপনার কি বলে খাও শুধু পশু কি খায় এবং খায় আর পানি খাদ্য এবং পানীয় নিয়ে ব্যস্ত অন্য কোনো চিন্তা ভাবনা করে না এমন পশুর যে সমস্ত আমাদের মধ্যে চরিত্র বিদ্যমান এই সমস্ত চরিত্রের উপরে ছুরি দিয়ে তাকে জবা করার শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে পশু কুরবানির মাধ্যমে শিক্ষা আমরা এটাই করব পশুর যে সমস্ত স্বভাব আমাদের মধ্যে আপনার রয়ে গেছে এগুলিকে আমরা জবাহ করে এই দিন আমরা বিদায় দিয়ে দিব আমরা হব কি খাটি মুসলিম কি বান্দা তৈরি হব ঠিক আছে এটাই হলো শেষ শেষটা হলো এই গরুর যেরকম হাক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার কোনো অভিজ্ঞতা নেই কোনটি মা কোনটি বোন জানে নাকি কোনটি নিজের গৃহস্থের ধান আর কোনটি অন্যের কোনটি খাওয়া যাবে আর কোনটি খাওয়া যাবে না কোনটি খেলে খাওয়ারে যেতে হবে আর কোনটি হলে যাবে না মার খেতে হবে পার্থক্য করতে পারে পারে না গরু কুরবানির মাধ্যমে বা পশু কুরবানির মাধ্যমে আপনাকে চিন্তা করতে হবে যার বিবেক নাই তাকে আল্লাহ রব্বুল আজকে আমাকে জমা করতে বলেছে তাই তাকে আজকে জমা করে দিলাম তার সৌভাগ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাকে মাধ্যম করে দেওয়া হয়েছে আমি আল্লাহর বান্দা আমাকে বিবেক দেওয়া হয়েছে আমি যেন হাত এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি শিক্ষা অর্জন করতে হবে বন্ধুগুলো আসুন আমি আর দীর্ঘায়িত না করে আপনার কাছে আবারও ক্ষমা চেয়ে এটাই বলবো যে আজকে একটু এলোমেলো হওয়ার জন্যে এবং আধা ঘন্টার সময় আমরা নষ্ট করে দেওয়ার কারণে আপনাদের এই বিষয়টাকে পরিপূর্ণভাবে আদা করতে না পারার কারণে এবং আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমি আবারও ক্ষমা চাচ্ছি বিশেষ করে আমার মজিবুল হক ভাইয়ের কাছে আমি অত্যন্ত লজ্জিত আজকে তিনি হয়তো ইনশাল্লাহ নিজগুলি ক্ষমা করবেন আবারও আপনাদেরকে ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ভাই ইয়াসিনের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ মোবারকবাদ ধন্যবাদ আপনাদেরকে জানি আবারও সামনে মাসের প্রোগ্রামে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা সহযোগিতা করবেন এবং আরও যেন আমাদের সংখ্যা বাড়ে এবং আমাদের যে সমস্ত ত্রুটি আছে আপনারা আমাদেরকে জানিয়ে এবং সৎ পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং দিনের কাজে সকলেই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব তা আওয়ান আল বের তাকুয়া ওলা তা আওয়ান আল ইসমাল উদ্দান ভালো কাজে আমরা সহযোগিতা করবো তাকুয়ার কাজে সহযোগিতা করব এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের কাছে রেখে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই আমার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কাউরি প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করতে পারেন বন্ধুগণ কুরবানি নিজের পক্ষ থেকে হবে এবং পরিবারের পক্ষ থেকে এজন্য বলা বলতে হবে আল্লাহ তাকাব্বাল মিন্নি অমিন আহলি বাইতি অমিন মনে করেন আপনার বাবা মা থাকলে অমিন দেয় আপনার আমার পক্ষ থেকে আমার ছেলে মেয়ের পক্ষ থেকে পরিবার এবং আমার বাবা মা মৃত্যু যদি হয় মনে রাখবেন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার তিনটি অবস্থা প্রথম সুরাত হচ্ছে যে আপনার কুরবানির সঙ্গে তাকে শরিক করে নয় এটাই হলো উত্তম পন্থা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কুরবানি করতেন আল্লাহ আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার উন্মতের পক্ষ থেকে তোম্মতের অনেকে মারা গেছিলেন ঠিক কিনা হ্যাঁ এই জন্যে এটা হলো উত্তম পন্থা আর একটা হলো কি যে শুধু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আলাদা করে কুরবানি দেওয়া এর কোনো দলিল নেই এর কোনো দলিল নেই যারা করেন সৎকার উপরে কেয়াস করেন এবাদাতে কেয়াস না করাই সবচাইতে উত্তম এবাদাতে কেয়াস চলে না তারপর অনেকেই ইমামরা জায়জ বলেছেন আমি সেটাকে অস্বীকার করছি না বুঝছেন ইমামরা স্বীকার করেছেন যে জায়েজ আছে হজরত আলী রাজাল্লাহ তাল আনু থেকে যেটা দলিল পেশ করা হয় অত্যন্ত দুর্বল হাদিস পেশ করে সেটা ওসিয়াতের এই জন্য তৃতীয় যেটা সুরত সেটা হচ্ছে এই মৃত্যু ব্যক্তির ওসিয়াত যদি থাকে বাবা আমি মরে যাচ্ছি বা মরে যাব আমার পক্ষ থেকে একটা কোরবানি করে দেবেন তাহলে এটা অজীব অবশ্যই আলাদাভাবেই তাকে দিতে হবে এখন যদি আপনাকে টাকা দিয়ে